ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে বল কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে পানির কোলে পানি নাই তাতে কি আসে যায় বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বাই সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গুল্লাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে লাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই বিচারপতির বেতন আছে বিচারে কোথাও নাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে জীবনের দাম নাই যুবকের কাম নাই বেকারের অভাব নাই নবাব বাড়ি নবাব নাই জবাব দিলে সবাব খারাপ এই তো হলো দাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বললা না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে পাম্পে তেল নাই আমাগো বেল নাই কবারও জায়গা নাই সবারও কায়দা নাই শান্তি পেতে হলে দিনের পথে আই রে ও দেশের ভাই রে বললা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ওদেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ার মতো মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মজা চাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে পেঁয়াজের ঝাঁজ আছেন মরিচের ঝাল বেড়েছে বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে মিথ্যার ঝুড়ি আছে নেতাদের ঘুড়ি আছে ক্ষমতার গরম আছে আমলাদের কলম আছে হুজুর ঠান্ডা করতে আছে ইসলামের দু ভাই রে দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে শান্তি পেতে হলে দিনের পথে যাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় শিল্পী আইনুদ্দিন কণ্ঠে দুঃশাসন বিরোধী অডিও অ্যালবাম তাই তাই ক্যাসেটটির গানের কথা লিখেছেন আইনুদ্দিন আলাসাদ শিল্পীকে কণ্ঠ দিয়ে সহযোগিতা করেছে কাজী আমিনুল ইসলাম সাইদ আহমদ আবু সুফিয়ান ও বদরুজ্জামান ব্যবস্থাপনায় মুস্তফা কামাল আর ধারা বর্ণনায় ছিলাম আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি ক্যাসেটের প্রযোজনা ও পরিবেশনা করেছে প্রত্যয় প্রোডাক্টস পুরানা পল্টন ঢাকা আল্লাহ হাফেজ